কবুল হওয়ার জন্য এটা পূর্ব শর্ত যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত একেবারে বাধ্যতামূলক উদু ছাড়া যেরকম সালাত হয় না সালাতের পূর্ব শর্ত হচ্ছে উদু অডুবিহীন যেরকম সালাত হয় না ঠিক এরকম ভাবে আপনি যত আমল করেন কোন আমল গ্রহণযোগ্য হবে না যদি ওই শর্ত না পাওয়া যায় অনেক মানুষ এরকম আছে যারা আমল অনেক বেশি করে কিন্তু আল্লাহর কাছে আমলের কোনো গ্রহণযোগ্যতা নেই পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ এদের সম্পর্কে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা বলো আমি কি তোমাদেরকে এমন লোকদের সম্পর্কে বলবো যারা আমলের বিবেচনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুনিয়া যাদের পার্থিব জীবনে যত আমল করে সবগুলোই বরবাদ হয়ে গেছে সবগুলো ব্যর্থ অহম ইয়াহসাবুনা আন্নাহুম অথচ তারা মনে করে খুব ভালো কাজ করছে বেশি না কামল করছে আমাদের এ সমাজে আমরা লক্ষ্য করছি এদেশের অনেক পীরের মুরিদ রয়েছে যারা সত্যি অনেক বেশি আবাদত করে জিকির আজগার তাকবি তাহালিল তাহাজুদ কোনোটাই বাদ দেয় না আর এগুলো দেখে অনেকে বিভ্রান্ত হয় অনেকে বলে এরা তো অনেক আমল করে এদের থেকে আমরা আমল শিখেছি অনেকে যখন আরব দেশে যায় গিয়ে দেখে তাদের আমল এদের তুলনায় কম বলে আমাদের দেশে মানুষই বেশি আমল করে এই সকল লোকদের জন্য পরিষ্কার জানতে হবে আমল বেশি করলে ফায়দা কিনা আমলের মধ্যে আপনি পরিমাণ যতই করেন যতক্ষণ পর্যন্ত এই দুটি শর্ত পূরণ না করা হবে অতক্ষণ পর্যন্ত আমল কোনো কাজে আসবে না এক নাম্বার শর্ত হচ্ছে শিরিক মুক্ত তাওহীদ ভিত্তিক ইমান অর্জন করা রামাবানুল করিম অতি সন্নিকটে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এখানেও শর্ত আরোপ করেছেন মান ইমান ও ইহতিসাবান মা তাকাদ্দাম মিন দামবিহি যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ইমানান ও ইহতিসাবান ইমানের সঙ্গে এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে তার পিছনের যত গুণা সবগুলো ক্ষমা করে দেওয়া হয় কামা এমনি ভাবে যে ব্যক্তি রমাদানের রাতে রাত্রি জাগরণ করে ইবাদত করে ঈমানা ওয়া সাবান ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে তার পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয় শর্ত ইমান আপনি বলবেন আমরা তো সকলে ইমানদার পীরের মরিদ ইমানদার মাজারে যারা যায় তারাও ইমানদার গাছ পূজা করে মাছ পূজা করে তারাও ইমানদার আল্লাহ ছাড়া অন্যের নামে যারা পশু জবাই করে তারাও ইমানদার যারা কুমির কচ্ছপ আর গজার মাছের পূজা করে তারাও ইমানদার যারা বিভিন্ন মাজারের সুতা হাতে বাঁধে তারাও ইমানদার যারা গলায় তাবিজ ঝুলায় তারাও ইমানদার আল্লাহ সুবাহ সুরায় বাকারার আট নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন ومن الناس من من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আমরা একেবারে পাকা মমিন আল্লাহ তালা প্রতিবাদ করে বলছেন ওয়ামা হুম্বি মুমিনিন খবরদার ওই লোকগুলো মমিন নয় ওরা হচ্ছে মোনাফি কোরআনের সুরা ইউসুফ এর একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক বেশিরভাগ লোক ইমান আনে ঠিকই সেদের যুক্ত অবস্থায় পীরের মুরিদ ইমান আনে ঠিকই পীরকে ভায়া মাধ্যম মনে করে শিরিক যুক্ত অবস্থায় মাজার পূজারি ইমান আনে ঠিকই আল্লাহকে বিশ্বাস করে ঠিক তবে গায়রুল্লাহর নামে মাজারের নামে পশু জবাই করে সেরে যুক্ত অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করার পরিবর্তে মাজারওয়ালা দরগাওয়ালা ফকিরওয়ালাকে আল্লাহ এবং বান্দার মাধ্যমে ভায়া মাধ্যম করার মাধ্যমে সেরে করেছে পীরের মুড়ি পীর সাহদেরকে আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে সুপারিশকারী মনে করার কারণে শিরিক করেছে এমনি ভাবে আল্লাহ সুবাহ জন্য যেই এবাদত গুলো নিবেদিত সেই গুলো যখন কোন গায়রুল্লাহর নামে নিবেদন করা হয় তখন সিরেকে লিপ্ত হয় এমনি ভাবে যারা মূর্তির সামনে গিয়ে নীরবে দাঁড়ায় তারা ইমানদার দাবি করে ঠিকই সেরে যুক্ত অবস্থায় এমনি ভাবে যারা বিচারকের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে ইমানদার দাবি করলেও তারা মুশরেক এমনি ভাবে যারা সংসদে ঢুকার সময় মাথা নত করে ঢুকে ইমানদার দাবি করলো মুশরেক মাথা নত হবে আল্লাহর সামনে আর এরকম ভাবে সিঁড়িকে যুক্ত হয়ে যারা আল্লাহ সুবহান বলছেন সে যত আমল করুক না কেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ-জালিমিন মিন আনসার নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে মাই ইউশরিক বিল্লাহি আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরিক করে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়া মাওয়াহুন নার আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আর এই শিরিক করে যারা জালিম হয়ে গেছে এই জালিমদের জন্য কোন সাহায্যকারী কোন সুপারিশকারী কোন রক্ষাকারী পাওয়া যাবে না কোন পীর সুপারিশ করতে পারবে না মাজারওয়ালা পারবে না দরগাওয়ালা পারবে না দুর্গাওয়ালা পারবে না অলি পারবে না বুজুর্গ পারবে না যে ব্যক্তি সিঁড়িকে লিপ্ত আছে সেই ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে পার করার কেউ থাকবে না চূড়ায় মায়দা পাঁচ নম্বর আয়াত বাহাত্তর নম্বর পাঁচ নম্বর চূড়ার বাহাত্তর নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবাহ ক্লিয়ার করে দিয়েছেন শিরিক যুক্ত অবস্থায় মারা গেলে কোথায় যাবে অন্য যে গুণা চোর চুরি করে মারা গেল জেনাকার জেনা করে মারা গেল এরকম যত গুণা আছে যে কোনো গুণা করে মারা গেল তবা করার সুযোগ পায়নি কিন্তু সে শিরিক করেনি হতে পারে আল্লাহ সুবহান তার অন্যায় এবং গুণা পরিমাণ শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন অথবা তাকে নিজ গুণে ক্ষমা করে জান্নাত দিবেন কিন্তু যেই ব্যক্তি শিরিক যুক্ত অবস্থায় মারা যাবে আল্লাহর সঙ্গে শিরিক করে মারা যাবে আল্লাহর এবাদতের মধ্যে আল্লাহর উলুহিয়াতের মধ্যে আল্লাহর রুবুবিয়াতের মধ্যে আল্লাহর গুণাবলীর মধ্যে যদি অন্য কাউকে শিরিক করে সে যত বড় তাহাজুদ গুজার হোক না কেন যত বড় জিকিরকারী হোক না কেন সে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না কোরআনে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বিহি আল্লাহর সঙ্গে যদি শিরিক করা হয় মা দালিকা আর এর নিচে শিরিকের নিচে যত গুণা আছে আল্লাহ সুবহানাহু যার জন্য ইচ্ছে ক্ষমা করে দিবেন এরপরে বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল সে আল্লাহর উপরে মহা পাপ রচনা করেছে অপবাদ দিয়েছে আল্লাহর কোনো শিরিক নেই আল্লাহর পর্যন্ত পৌঁছতে ভায়া মাধ্যম নেই এ লোকটা ভায়া মাধ্যম মনে করেছে এর মাধ্যমে সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়েছে চোরায় নেতা চার নাম্বার সুরার আটচল্লিশ নাম্বার আয়াত একে আয়াত রয়েছে চোরায় নেশার একশো ষোলো নম্বরেও এমনি ভাবে সিরিককে বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম কোরআনের সুরায় লুকমান একত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াত আল্লাহ সুবহান বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাজুল মুনাজিম খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম কি আমরা বলি বড় জালেম আল্লাহ তারা বলছেন দুনিয়ায় যত বড় অন্যায় করুক যত বড় জুলুম করুক সে বড় জালেম না চোর বড় জালেম না খুনি বড় জালেম না ডাকাত বড় জালেম না আল্লাহ তারা বলছেন ইন্না সিরিকা লাজুল আজিম নিশ্চয় সিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম কি জুলুম এ কারণে আল্লাহ সুবহান এবাদতের জন্য শর্ত আরোপ করেছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম যারা ঈমান এনেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন আর তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ ঘটায়নি জুলুম মিলায়নি জুলুম মানে এখানে শিরিক আল্লাহ তারা বলছেন উলাইক আল্লাহমুল আমনু ওয়াহুম মুহতাদুন এদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হৃদায়ত প্রাপ্ত এখানে বলা হয়েছে যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে কোনো প্রকার জুলুমের সঙ্গে সংমিশ্রণ ঘটায়নি আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন বলা বলি করতে লাগলেন আমাদের মধ্যে কে আছে এরকম যে কোনো না কোনো জুলুম করে কোনো জুলুম করে না এমন কে আছে আমরা প্রত্যেকেই তো জুলুম করি কঠিন হয়ে গেল আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন না এখানে ওই জুলুম বুঝানো হয় নাই এই কারণে হাদিসের প্রয়োজন হাদিসকে যারা অস্বীকার করো হাদিস যারা মানে না তারা বিভ্রান্ত হবে গুমরা হবে কারণ এই আয়াতে বলা হয়েছে যারা তাদের ইমানকে কোন রকম জুলুমের সাথে মিশ্রণ ঘটায় নেই এই জুলুম বলতে কি বুঝায় তার ব্যাখ্যা আল্লাহর রসুল দিয়েছেন সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল থেকে বুঝে নিয়েছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আইয়ুনা লাম ইয়াজলিম আমাদের মধ্যে কে আছে এরকম যে কোনো জুলুম করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এখানে জুলুম বলতে এই জুলুম না এই জুলুম বলতে শিরিককে বোঝানো হয়েছে সুরায় লোকমানের আয়াত ইন্না শিরিকা লাজুলমুন আউজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম এই আয়াতে সে কি বোঝানো হয়েছে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন এবং তাদের ঈমানকে জুলুমের সঙ্গে সংমিশ্রণ ঘটায় নেই জুলুমের সঙ্গে মিলায় নেই উলাইকা লাহুমুল আমনু নিশ্চয় তাদের জন্য রয়েছে নিরাপত্তা অহুম তারাই হচ্ছে হৃদায়ত প্রাপ্ত সুরা নাম ছয় নম্বর সুরার বিরাশি নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল ইমানের জন্য আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে কি হতে হবে ইমানটা সম্পূর্ণভাবে শিরিক মুক্ত হবে জুলুম মুক্ত হতে হবে ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলছেন মানুষের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে তখন সব ভুলে যায় খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা পীর বাবা মাদারওয়ালা দরগাওয়ালা ভায়া মাধ্যম সব ভুলে গিয়ে সোজা একজনকে ডাকে কাকে ডাকে আর যখনই তার এই ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহান তাকে বিপদ থেকে মুক্ত করেন সঙ্গে সঙ্গে শিরিক করে বসে কোরআন আক্ষেপ করে বলছে ওয়াইদা মাসান্নাসা দুররুন রাব্বাহুম মুনিবিনা ইলাইহি যখন তারা কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে দাও রাব্বাহুম তখন তারা তাদের রবকে ডাকে মুনিবিনা ইলাইহি একেবারে আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে আর এরপরে সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহ যখন তাকে সাহায্য করেন আল্লাহ রহমত করেন ইদা পারিকুম মিনহুম বে এরপরেই তারা তাদের মধ্যে একটা গ্রুপ ছেড়েকে লিপ্ত হয়ে যায় পেশাব রক্ষা করেছে হুজুরের কারণে বেঁচে গেছি অথবা জাহাজের সারেং খুব ভালো ছিল বাসের চালক খুব ভালো ছিল নইলে আজকে মরে যেতাম আল্লাহ সুবহান তারা বলেন বিপদে পড়ে যখন খালেজ ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকলো সেই ডাকে আমি ছাড়া দিলাম এরপরে সে ভুলে গেল কোরআনের সুর আনকাবুত উনত্রিশ নম্বর আর সুরায় রুমের তিরিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াত একই রকমের আয়াত রয়েছে সুরায় আনকাবুত উনত্রিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে পাইদা রকিব ফিল ফুলকি যখন তারা জাহাজে আরোহণ করে পানি জাহাজে চড়ে দাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তখন তারা আল্লাহকে ডাকে মুখলিসিন আলাহুদ্দিন দিনকে একেবারে আল্লাহর জন্য খালেজ করে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে আল্লাহ যখন তাদের এই একনিষ্ঠটাকে ডাকে সাড়া দিয়ে তাদেরকে কিনারায় পৌঁছে দেন ইদা হুম ইউসিরিকুন হঠাৎ করে তারা শিরিক করে বসে আনকাবুত উনত্রিশ নাম্বার সুরার পঁয়ষট্টি নাম্বার আয়াত এটা আরো একটু স্পষ্ট করেছেন সুরা লোকমানের বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তারা বলছেন ওয়াইদা গাসিয়াহুম মাউজুন কাজুলাল যখন তাদেরকে মেঘের মতো এক একটা তুফান এসে আঘাত করে জাহাজে বাড়ি খায় লঞ্চগুলো বড় বড় জাহাজগুলো উঠা বসা করে ওইদা ভাসিয়াহুম মাউজুন কাজুলাল দাবুল্লাহা মুখলিসিন আলাহুদ্দিন তখন তারা আল্লাহকে ডাকে মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহর জন্য দিনকে খারেজ করে তখন কোনো ভায়া মাধ্যম থাকে না পীর থাকে না কারো দিকে কলম মতবাজ্য করে না মাজারওয়ালা থাকে না দরগাওয়ালা থাকে না পীর থাকে না আল্লাহ বলছেন দাহাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে আমি যখন তাদের ডাকে সাড়া দিয়ে তাদের কান্নাকাটি তাদের একনিষ্ঠ দোয়ায় সাড়া দিয়ে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম মুক্ত করে দিলাম কিনারায় পৌঁছার ব্যবস্থা করে দিলাম ফামিন হুম মুক্তাসিদ তখন তাদের মধ্যে একদল লোক সবকিছু অস্বীকার করে বসে চোরায় লোকমান একত্রিশ নম্বর চুর আর বত্রিশ নম্বর আয়াত এই আয়াতগুলোকে গবেষণা করতে হবে আমরাও যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি বিপদটা চলে গেলে আর ভুলে যাই নিজের সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে আল্লাহকে ডাকি সাদা কা করি আল্লাহর জন্য আর যখন ছেলেটা ভালো হয়ে গেল তখন পীর সাহেবের কোলে নিয়ে হাত দিল আপনার কারণে এটা ভালো হয়ে গেছে মাজারে নিয়ে তার চুল কাটায় মাজারে নিয়ে তারপরে তাকে দিয়ে শিরিক করায় আপনার এই মাজারের কারণে ভালো হয়ে গেছে ভাইয়েরা আমার কোরআনের আয়াতগুলো বুঝতে হবে আল্লাহ সুবাহ এই শিরিক সম্পর্কে যত স্পষ্ট করে বয়ান করেছেন এ বিষয়টা এত ক্লিয়ার করেছেন এর পরেও যারা এর পরেও যারা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে শিরিক করে মায়া মাধ্যম মনে করে আবার মনে করে পীর সুপারিশ করে নিয়ে যাবে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে পীর অনেক কিছু দিয়ে দিবে কোরআন তাদেরকে পরিষ্কার করে বলেছে কোরআনের আয়াতুল কুরসি এই আয়াতের মর্যাদা আপনারা জানেন কেন মর্যাদা এত ওখানে বলা হয়েছে মান মান কে সেই ব্যক্তি মান দা কে সেই ব্যক্তি আল্লাদি ইন্দাহু যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর নিকটে সুপারিশ করবে ইল্লা বিইদনিহি আল্লাহর অনুমতি ছাড়া পার করে নিয়ে যাবে আল্লাহর নবীদেরকে আমাদের সুপারিশ করবেন বোখারি সাফাত অধ্যায়টা পড়বেন বাবু সাফাত সাফাত একটা অধ্যায় আছে অনেকগুলো হাদিস রয়েছে তার মধ্যে একটা হাদিস হচ্ছে এই কামতের মাঠে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে সব দৌড়ে যাবে আদমের কাছে আন্তা না তুমি আমাদের বাপ আল্লাহ তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন জান্নাতে থাকার ব্যবস্থা করেছেন মালায়েকাদের মাধ্যমে চেষ্টা করিয়েছেন এবারে তুমি আল্লাহর কাছে সুপারিশ করো যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায় আদম বলবেন আল্লাহ সুহান আজকে তাহার নাম ধারণ করেছেন জব্বার নাম ধারণ করেছেন অতিশয় রাগান্বিত আজকে যদি আমি তার কাছে সুপারিশ করতে যাই আর আমাকে জিজ্ঞেস করেন তুমি কেন নিষিদ্ধ গাছের কাছে গেলা আমি কি জবাব দিব নাফসি নাফসি আমি নিজে বাঁচি তোমরা আমার থেকে সরো এখান থেকে আর এক নবীর কাছে যাও ইব্রাহিমের কাছে যাও নুহের কাছে যাও নু আলাই ইসলামের কাছে যাবে লোকেরা আবার ওরকম তার প্রশংসা করবে তিনিও বলবেন আমি তো আমার ছেলের জন্য দোয়া করেছিলাম আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কি করব আমি এ কাজের জন্য নাচ্ছি নাচ্ছি আমি নিজে বাঁচি তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিমের প্রশংসা করা হবে তাকে বলা হবে তিনি বলবেন দেখো আমি জীবনে তিনটা মিথ্যার কথা বলেছিলাম যদিও বাস্তবে তা মিথ্যা ছিল না রূপটা ছিল মিথ্যার তাও করেছিলাম আল্লাহ যদি আমাকে ধরে বসেন আমি কি জবাব দিব নফসি নফসি তোমরা আমার থেকে সরো আমি নিজে বাঁচি যাও তোমার মুসার কাছে মুসাকে যা বলা হবে তুমি সেই বড় একজন নবী রাতের মতো কিতাব তোমাকে দেওয়া হয়েছে সরাসরি তোমার সঙ্গে আল্লাহ কথা বলেছেন তোমার সঙ্গে আল্লাহ তারা সরাসরি কথা বলেছেন আজকে তুমি এই সুপারিশটা করো মুসা বলবে হা হা নফসি নফসি আমি বাঁচি আমি বাঁচি আমিও আমিও এই একটা কিস্তিকে থাপ্পড় মেরে হত্যা করেছিলাম এরকম ভাবে আমি এই কাজের জন্য নই তোমরা ঈশার কাছে যাও ঈশার কাছে চলে যাবে ঈসা ইসলামের প্রশংসা করা হবে আল্লাহ আপনাকে বিনা বাবে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে ইঞ্জিলের মতো কিতাব দিয়েছেন আপনি আজকে এই মুহূর্তে সুপারিশ করুন ঈসা ইসলাম বলবেন হা হা লাভ নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচাক আমি নিজে বাঁচি এই কাজের জন্য আমি নই আমার মৃত্যুর পরে লোকেরা আমাকে লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে আল্লাহর সন্তান বলেছে আমি যদিও লোকদেরকে বলতে বলিনি কিন্তু লোকেরা বলেছে আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কি জবাব দিব তোমরা আমার কাছে শোনাও তোমরা মোহাম্মদ সাল্লাহ কাছে চলে যাও সকলেই মোহাম্মদ সাল্লাহ কাছে চলে আসবেন মোহাম্মদ সাল্লাম বলবেন হ্যাঁ এটার জন্য আমি কিন্তু নবী তখনই শেষদা শেষদায় পড়ে যাবেন সুপারিশ করা শুরু করবেন না শেষদায় পড়ে গিয়ে আরসের তলে আল্লাহর হামদ সানা করবেন আল্লাহর নবী বলেন আমি এত প্রশংসা করব এত রকমের আমি আল্লাহর প্রশংসা করব যার ভাষা আমাকে এখনো শেখানো হয়নি আল্লাহর প্রশংসা করতে করতে এক পর্যায়ে আমাকে বলা হবে অনুমতি দেওয়া হবে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম তুমি মাথা উত্তোলন করো অস্পা তুষফা এবার তোমাকে অনুমতি প্রদান করা হলো তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গৃহীত হবে ওয়াসাল তোতা তুমি আল্লাহর কাছে আমার কাছে চাও তোমার চাহিদা পূরণ করা হবে মানজাল্লাদি ইয়াসফাউ ইন্নাহু ইল্লা বিইzni কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি বেশি রেখে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে গিয়েও আল্লাহর দরবারে শ্রদ্ধায় পড়ে গেলেন অনুমতি আসবে তারপরে সুপারিশ করবেন এর পরেও যারা বলে সুপারিশ করে নিয়ে যাবে পার করে নিয়ে যাবে বন্ধ হতে পারে দাজ্জাল হতে পারে এহুদি খ্রিস্টানদের দালাল হতে পারে পীর হতে পারে দারগাওয়াল হতে পারে আল্লাহর কাছে সুপারিশকারী হতে পারবে না ভাইয়েরা আমার সুপারিশ করে নিয়ে যাবে পীর তরাইয়া নিয়ে যাবে কোরআনের আয়াত অপব্যাখ্যা করে এই লোকগুলো একটা আয়াতে বলা হয়েছে সেদিন আমি প্রতিটি মানুষকে তার ইমাম সহ ডাকবো ইমামহিম তাদের ইমাম সহ ডাকবো মূর্খ লোকদেরকে বুঝায় এই এক শ্রেণীর পীরেরা এক শ্রেণীর দলবাজ লোকেরা যে আমাদের তো ইমাম আছে আল্লাহ কেয়ামত ইমাম সহ ডাকবেন তোমাদের ইমাম নাই কাজী তোমরা সেদিন কোথায় যাবে আর মূর্খ লোকেরা বলে ঠিকই তো কোরআনের আয়াত আর কি ভাইরা আমার এইখানে ইমাম মানে কি কোরআনকে জিজ্ঞেস করো সামনে অংশ পড়লেই হবে এই ইমাম মানি এই ইমাম মানি পীর না এই ইমাম সাহ মানি মসজিদের ইমাম না এই ইমাম সাহ মানি মাঝহাবের ইমাম না এই ইমাম সাহ মানি হচ্ছে তরিকার ইমাম না এই ইমাম মানে হচ্ছে আমল নামা আল্লাহ তারা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা এই হলো পূর্ণ আয়াত আয়াত পূর্ণরা পড়ে না এরা এই চুরিটাই করে মানুষকে শিখায় পীর ধরতে হবে কোরআনে আছে অবতাহু ইলাইহিল ওসিলা ওসিলা তালাশ করো ওসিলার মানিটা কি সামনে আর পড়ে না ওসিলা মানে এবাদত ওসিলা মানে আল্লাহ অনুগত্য করা তাফসিরে পরিষ্কার রাখা আছে বেত আতিহি কবি আমালি নির্দিহি ওসিলা মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহর আনুগত্য করা নামাজ রোজা হজ জাকাত নফল ফরজ দান খয়রাত এবাদত করা অবতাকু ইলাইহিল ওসিলা তোমরা আল্লাহকে পাওয়ার জন্য এবাদতের মাধ্যমে ওসিলা তালাশ করো পীর বলল পীর ধরো অত যে আয়াতও বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহর সাথে জিহাদ করো অসিলা বলা আছে ওখানে পীর কোনো সময় ভুলেও ওই অংশ পড়ে না এইরকম ভাবে এখানেও বিভ্রান্ত করেছে সেদিন আমি প্রতিটি মানুষকে তার ইমাম সহ ডাকবো এই ইমাম মানে পীর না কোরআন এই ইমাম মানে হচ্ছে আমল নামা কোরআন এই জন্য সামনে বলে দিয়েছে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ যার কিতাব আমল নামা তার ডান হাতে দেওয়া হলো তাকে সহজ হিসাব নেওয়া হবে তাহলে ইমাম মানি পাওয়া গেছে না এখানে এরপরেও যদি বলা হয় এই ইমাম মানি তোমাদের অর্থে ইমাম তাহলে আমি জিজ্ঞেস করি এইখানে যদি এই অর্থ হয়ে যায় তাহলে তোমরা তোমাদের ইমামদের সঙ্গে যাবে ওই ময়দানে আল্লাহর নবী উপস্থিত থাকবেন কিনা অবশ্যই থাকবেন যদি ওই ময়দানে আল্লাহর নবী উপস্থিত থাকেন তোমরা তোমাদের খাদা বাবা খাদা বাবা তরিকার ইমাম মাধবের ইমাম অমুক ইমামের সঙ্গে যাবে আমরা বসে থাকব আমরা এসব কোন ইমাম মানি না আমরা বসে থাকব আমাদের ইমাম আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আমরা আল্লাহর রসুলের সঙ্গে তিনি যেখানে নিয়ে যাবেন সেখানে চলে যাবেন মানুষের সাথে প্রতারণা করা ধোকা দেওয়া মানুষের ডাকাতি করা এই লোকগুলো গরিব মানুষের পয়সা ডাকাতি করার জন্য ইসলামকে ব্যবহার করছে এক একজন পীর কোটিপতি কোন পীর গরিব থাকে না কারণ এটা বিনা পুঁজির ব্যবসা লসবিহীন ব্যবসা মানুষকে খুব সহজে বোঝানো যায় পীরের কাছে দেখা করলে হাদিয়া তো নিয়ে দেখা করতে হয় পীরের আদব লেখেরা এবার একটা গুরুত্বপূর্ণ আদব হচ্ছে এই যে পীরের সাথে দেখা করতে গেলে খালি হাতে দেখা করাটা বেয়াদবি মকসুদ মাল হয় মকসুদ মাল হয় বাইরা আমার এই জন্য আল্লাহ সুবাহ কোরআনে কি সুন্দর করে উপহাস করেছেন শুনুন কোরআন পড়বেন কোরআন পড়তেও তো বাধা দেয় এই লোকগুলো জানে এই মুসলিম জাতি যদি কোরআন পড়ে তাহলে ওদের ভণ্ডামি আর চলবে না বোকাবাদী চলবে না প্রতারণা চলবে না সেই জন্য মানুষকে শিখায় কোরআন পড়তে গেলে পনেরোটা এলেম দরকার তোমার কয়টা আছে পনেরো এলেম দরকার তুমি কয়টা জানো এই টাকা পনেরো এলেম দরকার কোরআনের কোন জায়গায় আছে হাদিসের কোন জায়গায় আছে পনেরোটা শর্ত আরোপ করেছ যে শর্ত আল্লাহ দেয় নাই আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য আছোটি কোন ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ প্রশ্ন করছেন আছো কেউ আছো কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য আমি সহজ করে দিয়েছি আল্লাহ সুবহান বললেন আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি এরপরেও যারা বলে কোরআন বুঝার জন্য পনেরোটা এলিমেন্ট দরকার সেইগুলোকে আল্লাহর অলি না শয়তানের অলি এরা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে নিজেদের পীর তন্ত্র খাজাতন্ত্র গাদাতন্ত্র কায়েম করার চক্রান্ত করেছে ভাইরা আমার পনেরোটা এলেম দরকার কোথেকে আসলো জানা দরকার এটা জালাল উদ্দিন একজন ইমাম ছিলেন তাফসিরের জালালাইন যার লেখা ওনার অনেক কিতাব লেখা আছে এর মধ্যে একটা কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কোরআন কোরআনের বিভিন্ন এলেম বিষয়ক একটা কিতাবের নাম কি আল ইতকান এই কিতাবের শেষে উনি তাফসির সম্পর্কে আলোচনা করেছেন সেখানে লিখেছেন যে একজন লোক মুফাসসির হওয়ার জন্য পনেরোটা শর্ত কি জন্য মুফাসসির হওয়ার জন্য যে তাফসির কারক হবে কোরআনের উত্তাদ হবে কোরআনের মুদারিস হবে মুফাসসির হবে তার জন্য শর্ত এলমে নাহু মানে গ্রামার জানতে হবে এলমে ফাসাহাত এলমে বালাগাত এলমে বদি এলমে মান এলমে সরফ এলমে নাহু এলমে ওরৌজ এলমুল কাওয়াফি এরকম ভাবে এলমুল মান থেকে এলমুল সরফ এলমুল ফাসাহাত এলমুল এই রকমের ভাবে পনেরোটা এলেমের নাম উনি উল্লেখ করেছেন এটা কার জন্য না আপনাদের মতো লোকদের কোরআন পড়ার জন্য ভাইরা আমার এই বিষয়গুলো আপনাদের ভালো করে জানা প্রয়োজন না জানলে ওদেরকে উত্তর দেওয়া যাবে না ওরা ধোকা দিয়ে গোটা মুসলিম উম্মার সাথে প্রতারণা করেছে এই প্রতারণার জাল ছিন্ন করার জন্য তোমাদের প্রয়োজন সেজন্য মনে রাখতে হবে এই শর্তগুলো মুফাসিরের জন্য এই শর্ত কোরআন বুঝার জন্য না কোরআন তুমি পড়ো এরপরে যদি কোনো জায়গায় বুঝে না আসে তাহলে কি করবে সে সমাধান আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন যদি তুমি না বুঝো না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও কি সুন্দর কোরআনের সমাধান কোরআন বলছে আমি তোমাকে কোরআন সহজ করে দিয়েছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আল যিকরি ফাহাল মিন মুদ্দাকির আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি আছে কোন ব্যক্তি যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে এরপরে তুমি যদি না বুঝো তাহলে কি করবে কোরআন তাও পরিষ্কার করে দিয়েছে কোরআন বলে দিয়েছে যদি তুমি নিজে না জানো তাহলে যে জানে তার থেকে জেনে নাও জেনে নিতে বলা হয়েছে মুরিদ হতে বলা হয়নি শিক্ষক একজন টিচার একজন স্টাফ এটা তো আমরা না করি না ওস্তাদের প্রয়োজন শিক্ষকের প্রয়োজন এখন হয়তো বলবো পীর আমাদের শিক্ষক পীর তোমাদের শিক্ষক না এটাও একটা ধোকা যদি পীর শিক্ষক হয় আমরা তো কোনো শিক্ষককে তরিকার বায়াত দেই না তোমার পীরকে তো বায়াত দেওয়া হয় তরিকায় তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া দিয়া সাবেরিয়া এই সমস্ত তরিকার সবক দেওয়া হয় আবার বলা হয় এর মধ্যে সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট লিখেছে চরমনাই পীর এদেশের হকানি পীরের ঠিকাদার যেই পীরের মুড়িদেরা সারা বাংলাদেশে হকের বিরুদ্ধে কথা বললে এই লোকগুলো বুঝে না বেশিরভাগ লোক মূর্খ পীর নিজেও মূর্খ মুরিদ মূর্খ এই মূর্খদেরকে শিখিয়েছে তোমরা কোরআন করলে বুঝবা না তোমরা আমাদের মুড়ি দাও বছরে দুইবার ভ্যাট দাও টাকা দাও পয়সা দাও আর তোমাদের কিছু লাগবে না জিকির করো তরিকার দিকে কিসের দিকে এই পীরদের যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভূমিকার মধ্যে লিখে দিয়েছে ইফতিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবর এরপরে লিখেছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজকের আজাব থেকে বাঁচিবার জন্য কিতাবে একশো ছাব্বিশটা তরিকা লিখে দিয়েছেন এর মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট খুব হয়ে ভাষা লেখা আছে না পেলে জসিমুদ্দিন রহমারি গলা টিপ চুপে ধরুন না পেলে আমাকে ধরুন পীর সাহেবদের প্রত্যেকটা বইতে লেখা আছে চর্ম নাই পীরদের এমন কোন বই নাই যেই বইতে ডায়ালগ দেওয়া হয় নাই দৃষ্টি সাবেরিয়া তরিকা শর্টকাট তরিকা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা আনি দখল জান্না যে ব্যক্তি আমার অনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো অমান আসানি ফাকাদ আবা আর যে আমার অবাধ্য হলো সে আমার নাফারমান হয়ে গেল সে জাহান নামে চলে যাবে শর্টকাট তরিকা কার তরিকা এই জন্য আজকে আমার বিষয় দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আমল হবে রসুলের তরিকায় কার তরিকায় ভিতরটা হবে তাওহিদ সেরেক মুক্ত তাওহিদ বাহিরটা হবে কি বেদাত মুক্ত সুন্না বেদাত মুক্ত রাসুলের তরিকা রাসুলের তরিকা বাদ দিয়ে সালাত আদায় করলে সালাত হবে না রাসুলের তরিকা বাদ দিয়ে হজ করলে হজ হবে না আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যে হজে আসবেন লোকেরা আল্লাহর নবীর সঙ্গে হজের জন্য চলে আসলেন আল্লাহর নবী বারবার বলছেন খুজু আন্নি মানাসিকাকুম খুজু আন্নি মানাসিকাকুম তোমরা আমার থেকে তোমাদের হজের কাজগুলো শিখে নাও আমার থেকে শিখে নাও কুজু আননি মানা আছে কাকুম হাদিসের যতগুলো কিতাব আছে হজের অধ্যায়টা খুলবেন আল্লাহর নবীর সঙ্গে হজ করতে গিয়েছেন বিদায় হজ এই হজের মধ্যে এই বাণীগুলো পাওয়া যাবে খুজু আননি মানা আছে কাকুম খুজু আননি মানা আছে কাকুম আমার থেকে তোমরা গ্রহণ করো তোমাদের হজের কাজগুলো আন্দাজে করলে চলবে এ হজের মধ্যেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলি হজ করতে গেল যার তার সাথে যাবেন না আল্লাহর নবী হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে জহুর এবং আসর একাত্রে করেছেন আমার দেশের যারা হজ করতে যায় তারা শর্ত লাগায় মসজিদের নামিরা আরাফাতের যে মসজিদ ওটার ইমামের পিছনে জামাতে পড়লে একসাথে পড়তে হবে আর জামাতে না পড়লে জহুরের সময় জহুর আসর সময় আসর এটা কি আল্লাহ রসুল বলেছেন কোন হাদিসে আছে আল্লাহর নবী বললেন আমার থেকে হজ শিখো সেই নবী যেরকম ভাবে আরাফাতের ময়দানে জহুর আসর একত্রে করেছেন প্রত্যেকটা মুসলিমকে কামক পর্যন্ত নবীর তরিকে হজ করতে হবে আল্লাহর নবী সালাতের ব্যাপারে বলেছেন সল্লু কামার তুমুনি উসল্লি তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ যেভাবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ রাসুলের তরিকা বাদ দিয়ে সালাদ আদায় করলে সালাদ চলবে আমি প্রায় বলে থাকি এটা আপনিও বুঝবেন একটা অশিক্ষিত লোক বুঝবে আমরা জোহরের সালাদ করি চার রাকাত ফরজ আসর পরি চার রাকাত ফরজ এসা পরি চার রাকাত ফরজ হঠাৎ মাঝখান থেকে মাগরীব কয় রাকাত তিন রাকাত ফরজ এখন যদি মাগরীবের সলাদকে কেউ চার রাকাত পড়ে আর মনে মনে ভাবে অসুবিধা কি যত বেদাত এই কথাই বলে অসুবিধা কি এক রাকাত বেশি পড়লাম তাহলে জহুর আসর আর এসার সাথে মিলে গেল এক রাকাত বেশি হওয়া মানে হচ্ছে একটা রুকু বাড়বে কমপক্ষে তিনবার সুবহান রব্বুল আজিম বাড়বে দুইটা সেজদা বাড়বে কমপক্ষে তিন তিনবার করে সুবহান রব্বুল আলা বাড়বে একটা সেজদা বাড়বে দুটো সেজদা বাড়বে সেজদার কি মূল্য জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদুন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে শেষদায় থাকে তাহলে মাগরিবের নামাজ যদি তিন রেখাতের পরিবর্তে চার রেখাত পড়ি কয়টা শেষদা পারবে এরকম যদি কোনো ব্যক্তি পড়ে তার নামাজ হবে নামাজ হবে না দুনিয়ার সমস্ত আর একমত হবে কেন হবে না আল্লাহর নবীর তরিকায় হয় নাই আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যত তরিকা রয়েছে যত সুন্দর ভালো মনে করো ওটা রসুলের তরিকা না ওটা শয়তানের তরিকা ইবলিসের তরিকা ভাইয়েরা আমার এজন্যই হেবাদতের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে সুন্না দ্বিতীয় শর্ত কি আসন্ন রমজানকে সামনে রেখে যত তরিকা আছে সব তরিকা বর্জন করে অন্তরটাকে খারেজ করবো তাও সেই ভিত্তিক ইমানের জন্য আমলগুলোকে খারেজ করবো সুন্না ভিত্তিক আমল করার জন্য রাসুলের সুন্না মোতাবেক আমল যারা করবে তাদের আমল গ্রহণযোগ্য যদিও তা অল্প হোক আর পরিমাণে অনেক বেশি আল্লাহ সুবাহ সাথে আমরা সিরিক করলাম এ আমল গ্রহণযোগ্য হবে সুপারিশকারীর শিরিক কোরআন উপহাস করতে শুনুন ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ওরা আল্লাহর পরিবর্তে এমন জিনিসের ইবাদত করে যা ওদের ক্ষতিও করতে পারে না উপকার করতেও পারে না ওয়াকুলুনা হাউলাই সুফাহাউনা ইনদাল্লাহ আর তারা বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী আল্লাহর কাছে বীর সুপারিশকারী মাদারওয়ালা ওলি আল্লাহ সুপারিশকারী বুজুর্গ সুপারিশকারী আল্লাহ কি বলতে শুনুন قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض قل আপনি বলে দিন তোমরা আল্লাহকে শিখাচ্ছ আমরা বলি না আমাকে শিখাচ্ছ আমাকে শিখাচ্ছ আমি কি জানি না আল্লাহ এরকম কথা বলছেন উল আপনি বলুন পীরের মরিদদেরকে বলুন ওই মাদার পূজারীদেরকে বলুন ওই মূর্তি পূজারীদেরকে উল এখন আল্লাহ তোমরা কি আল্লাহকে শিখাচ্ছ এমন জিনিস যা আল্লাহ জানেন না আসমানেও নাই জমিনেও নাই আল্লাহ জানেন না এমন জিনিস আল্লাহকে শেখাচ্ছ যে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে সুপারিশকারী আছে এরপরে আল্লাহ বলছেন সুবাহানা তারা যা বলছে এর থেকে আল্লাহ তারা সম্পূর্ণ পুত পবিত্র আম্মা ইউশরিকুন তারা আল্লাহর সঙ্গে যে শিরিক করে এর থেকে আল্লাহ তারা অনেক অনেক উঠছে সোরা ইউনুস দশ নম্বর সৌরার আঠারো নম্বর আয়াত ভালো করে পড়বেন বুঝবেন এই কারণে সালাতের মধ্যে দাঁড়িয়ে বলতে হয় ইয়া কানা আবুধু আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি ওয়া ইয়া তোমার কাছেই সাহায্য চাই সাহায্য কার কাছে নামাজারওয়ালার কাছে না পীরের কাছে সন্তান দেওয়ার মালিককে রিজেক্ট দেওয়ার মালিককে বিপদ থেকে উদ্ধার করার মালিককে এরপরে আল্লাহ তারা আরো সুন্দর করে বলছেন কান খুলে শুনো আল্লাহ বলছেন কান খুলে শুনো জসিমুদ্দিন রহমানের কথা না আবার সুরায় হজ বাইশ নম্বর সুরার তেয়াত্তর নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন হে মানব জাতি তোমাদের বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে উপমা পেশ করা হচ্ছে লাহু তোমরা ওটা কান খুলে শুনো ইস্তেমা বলা হয় ভালো করে কান খুলে শোনা লাহু কান খুলে শুনো কান লাগিয়ে শুনো এরপরে আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো লা ইয়াখলুকু যুবাবান তারা একটা মাছিও তৈরি করতে পারে না ওয়ালা ইজতামাউ লাহ যদিও এই একটা মাছি তৈরি করার জন্য যত খাদা বাবা গাদা বাবা ল্যাংটা বাবা পীর বাবা দরগাওয়ালা মাদারওয়ালা জুলফে দারাজ গেসু দারাজ বন্দা নওয়াজ খাজা নওয়াজ আতা বক্স গন্দে বক্স তোমাদের যত রকমের পীর আছে সব যদি একত্র হয় ওলা বিজি তামাউ লাহু সব একত্র হয়ে যায় তারপরেও সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না এরপরে আল্লাহ তারা আরো মজা করছেন ওরা মাছি তৈরি করা দূরের কথা যদি কোনো মাছি ওদেরকে যে মুরিদরা ভোগ দেয় হাদিয়ার নামে যে ভ্যাট দেয় এর কিছু অংশ চিন্তাই করে নিয়ে যায় যদি ওদের সামনে থেকে একটা মাছি এসে কোনো অংশ নিয়ে যায় ওরা সব মিলে ওই মাছির কবল থেকে ওরা উদ্ধার করতে পারবে না এরপরে আল্লাহ বলছেন পীর আর মুড়ি প্রার্থনাকারী আর প্রার্থিত ব্যক্তি কতই না দুর্বল দুর্বল আর তালেব তালেব মানে কি তালেব মানে অন্বেষণকারী ছাত্রকে তালেব বলা হয় ওই সময়ের নয় তালেবান তালেব মানে যে তালাশ করে মতলুব মানে যার কাছে তালাশ করে আল্লাহ তালা বলছেন এই তালাশকারী এবং যার কাছে তালাশ করছে দুজনই দুর্বল দুজনই কি এরপরে আল্লাহ বলছেন মা কদা